আমার কাছে একটা অসাধারণ সৌভাগ্য বলে মনে হয় খুব হাতে গোনা হাতে গোনা কিছু জায়গা থেকেই হয়তোবা কিছু সত্য কথা শোনা যায় বাকি সব জায়গাতেই আপোষকামিতার ছয় লাভ চারিদিকে আপোষকামিতার ছয় লাভ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আবি হুরায়রা রজুল আবু হুরায়রা রজুল্লাহ তাল্লাহ আগু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন বাদিরু বিল আমাল ফিতানান কাত্তাইল মুসলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا يصبح كافرا يبيع أقوام دينهم بعرض من الدنيا রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রাতের আধারের মতন ফিতনা ছেয়ে পড়ার আগে তোমরা সৎ কাজের দিকে আমলের দিকে নেক আমলের দিকে অগ্রগামী হও নেক আমল করতে থাকো বেশি করে ফিতনা অন্ধকার রাতের মতন চারিদিক ছেয়ে ফেলবে তখন তোমরা চোখে কোনো কিছু দেখতে পাবা না কি হবে তখন আল্লাহ রসুল বলছেন একজন লোক সকালবেলা মুমিন থাকবে বিকেলবেলা সে কাফের হয়ে যাবে একজন লোক সকালবেলা মুমিন থাকবে বিকেলবেলা কাফের হয়ে যাবে আবার হয়তোবা সে বিকেলবেলা ইমানদার আছে সকালবেলা সে কাফের হয়ে যাবে আল্লাহ রসুল আরো বলেন ইয়াবিউ আকওয়ামুন দিনাহুম লোকেরা তাদের দিনকে বিক্রি করে দিবে মিনার দুনিয়া দুনিয়ার সামান্য কিছুর বিনিময় হয়তো একটা মসজিদের খতিবগিরি হয়তো একটা মসজিদের খতিবগিরির বিনিময়ে দিন বিক্রি করে দিবে হয়তো একটা মসজিদের ইমামতি অথবা দুনিয়ার সামান্য কোনো একটা পোস্ট অথবা চাকুরি হারানোর ভয় চাকুরি অথবা সামান্য কিছু ভোগবিলাসের উপকরণ আরো দিন দিনার দুনিয়া দুনিয়ার সামান্য কিছুর বিনিময় লোকেরা কি বিক্রি করে দিবে তাদের দিন বিক্রি করে দিবে আল্লাহ তাহলে আমাদের হেফাজত করুন আমরা মনে হয় যে এই সময় থেকে দূরে নয় বরং এই সময়ের ভেতরেই ঘুরপাক কাটছে মানুষ ইমামতির বিনিময়ে দিন বিক্রি করে দেয় হ্যাঁ চাকরির বিনিময়ে দিন বিক্রি করে দেয় তো আজকের রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বলছেন যে অন্ধকার রাতের মতো ফিতনা খেয়ে যাবে আজকের একটা আশ্চর্যজনক ব্যাপার এবং একটা সহজ ব্যাপার যে কাজটির কারণে আমরা প্রতিনিয়ত আমরা ইমান হারা হয়ে যাচ্ছি আমরা বুঝি না প্রতিনিয়ত মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে বুঝে না ইমাম সাহেব মসজিদে হয়তো আলোচনা করছেন তিনি এটাকে যা জুমার দিনের একটা খুদ্া হুজুরের বকবকানি এইটা হয়তো এক কান দিয়ে ঢুকল এক কান দিয়ে প্রবেশ করালো আর এক কান দিয়ে বের করে দিল উনি বের হয়ে যাচ্ছেন হুজুরের বকবক ইমামের বকবক উনি করে যাচ্ছেন আর তার জীবন আচরণ যেভাবে ছিল সেভাবেই রয়ে যাচ্ছে মানুষ একজন মানুষ একদারে সালাত আদায় করা সিয়াম আদায় করা এবং মূর্তি পূজা করা সাধারণত একসাথে করে না সাধারণত একসাথে করে না তাহলে এমন কি কাজ এমন কাজ কোন ধরনের কাজ হতে পারে যে কাজগুলো একজন মানুষ বিকেলবেলা ইমানদার থাকলে সকালবেলা কাফের হয়ে যায় নিশ্চয়ই সেটা এমন কাজ যে কাজটাকে কুফুরি রূপে চিহ্নিত করাটা মানুষের জন্য কঠিন কুফুরি হিসেবে এই কাজটাকে চিহ্নিত করা মানুষের জন্য কঠিন বিধায় ওই মানুষটা হয়তো বিকেলবেলা ইমানদার থাকে সকালবেলা ওই কাজের কারণে কাফের হয়ে যায় যদি এই কাজটা দিবালোকের মতন স্পষ্ট থাকত যে কাজটা কুপুরি এই কাজটা করার কারণে মানুষ ইমান থেকে বেরিয়ে যায় জাহান নাম তার জন্য অবধারিত হয়ে থাকে তাহলে হয়তো অনেক মানুষ এই কাজটা করত না আজকের আমাদের আলোচ্য বিষয় হয়তো আপনারা এই বিষয়টা শুনে অভ্যস্ত আমি একটু আজকের এই বিষয়টার পোস্টমর্টেম করতে চাই সে বিষয়টা কি ইসলাম ও গণতন্ত্র বিষয়টি কি ইসলাম ও গণতন্ত্র আজকে আমরা একটু ভালো করে বুঝে নেই যে আসলে বিষয়টা কি আসলে বিষয়টা কি একটু ভালো করে বুঝি বিষয়টাকে জাস্ট মসজিদের জুমার দিনের একটি খুদ্া আজকালকার জীবন ঘনিষ্ঠ সমাজ ঘনিষ্ঠ ইমান ঘনিষ্ঠ বিষয়ের আলোচনাই কম শোনা যায় যার কারণে দেখা যায় মসজিদে আসলে ঘুমের পরিমাণটা বেড়ে যায় ঘুমের পরিমাণটা বেড়ে যায় হুজুর তার কথা বলে যেতে থাকেন উনি ওনার মতন ঘুমোতে থাকেন তো আজকের আমরা আসুন এমন একটি বিষয়ের আলোচনা শুনি যে বিষয়টার সাথে আমাদের ইমান থাকা কিংবা না থাকার প্রশ্ন জড়িত থাকা কিংবা না থাকার প্রশ্ন জড়িত আমরা খুব স্পষ্টভাবে বুঝে নেই যে একজন মানুষ একাধারে গণতন্ত্রী এবং মুসলিম হতে পারে না একজন মানুষ একাধারে একই সাথে হ্যাঁ যুগপথ ভাবে একই সাথে একজন মানুষ গণতন্ত্রপন্থী এবং মুসলমান হতে পারে না বিষয়টা খুব ভালো করে বুঝে নেন আমি আবারও বলছি একজন মানুষ একই সাথে গণতন্ত্রপন্থী এবং মুসলমান থাকতে পারে না কিভাবে কি কারণে আমরা একটু বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণের সাথে সাথে একটি মেসেজ দিয়ে দিয়েছেন কি আল্লাহ তালা বলছেন কুলনা দিতু মিনহা জামিয়া যখন ইবলিসকে এবং আদম আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন তখন বললেন যে তোমরা সবাই দুনিয়াতে চলে যাও হুদা তোমরা আজকে দুনিয়াতে চলে যাও এরপর তোমাদের কাছে যুগে যুগে তোমাদের কাছে সময়ে সময়ে আমার তরফ থেকে হেদায়াত আসবে কি আসবে পথ নির্দেশনা আসবে গাইডলাইন আসবে জীবন বিধান আসবে হুদায়া যে ব্যক্তি যারা আমার এই হেদায়াতে আমাদের এই আমার এই গাইডলাইনের অনুসরণ করবে ফলা আলাইহিম ওলা তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নেই আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন তার গাইডলাইন দিয়ে নু আলাইসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে নুয়ের বাণী কি ছিল একমাত্র আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ইলাহ নেই وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره সামুদকে তার জাতির কাছে পাঠিয়েছি তার মেসেজ কি ছিল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হুদ আলাহ ইসলামকে জাতির কাছে পাঠিয়েছেন আল্লাহ একমাত্র মেসেজ মালাকুম্বিন ইলাহিন গৈরু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো যত নবী রসুলকে আল্লাহ রব্বুল আলমী এই মানব জাতির কাছে পাঠিয়েছেন তাদের মৌলিক মেসেজ একটা মৌলিক মেসেজ কয়টা একটা যে তোমরা একমাত্র আল্লাহর এবাদত করবে কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কিন্তু যুগে যুগে মানব জাতিকে আল্লাহর একাত্মবাদের পথ থেকে ভ্রষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর একাত্মবাদের পথ থেকে শিল্পের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান জিন শয়তান এবং তার দোসর মানব শয়তানেরা যুগে যুগে বিভিন্ন ধরনের কৌশল আবিষ্কার করেছে পন্থা পদ্ধতি রীতিনীতি আচার আচরণ আবিষ্কার করেছে এই মানুষকে আল্লাহর এবাদতের পথ থেকে ফিরিয়ে শয়তানের এবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর তাওহিদের পথ থেকে ফিরিয়ে শিল্পের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য যখনকার সময়ের মানুষের মেধা মন মগজ মনন বুদ্ধি বিবেচনা যে পর্যায়ে ছিল শয়তান তাদের জন্য তাদের সমসাময়িক তাদের বুদ্ধি বিবেচনাকে ঘায়েল করা যায় তেমন ধরনের পন্থা উদ্ভাবন করেছে তেমন ধরনের পন্থা উদ্ভাবন করেছে মূর্তি পুজো কিভাবে আরম্ভ হলো এটার বিভিন্ন বর্ণনা তাত্ত্বিক গ্রন্থে পাওয়া যায় তখনকার সময়ের মানুষের মেধা মনন যদি এরকম পরিপক্ক হতো তাহলে তাদেরকে মূর্তি পূজার মূর্তি পূজার শীত তাদেরকে গিলানো যেত না তারা যে পর্যায় ছিল তাদের মেধামনন যে পর্যায় ছিল তাদেরকে মূর্তি পূজার মতন শির্কের জিনিসটাকে গিলানো গিয়েছে শয়তান তাদেরকে এটাকে সুন্দর করে উপস্থাপন করেছে সুন্দর করে চাকচিক্যময় করে তুলেছে যে তোমরা এটা করো তারা আস্তে করে আল্লাহর তৌহিদের পথ থেকে শিল্পের পথে ধাবিত হয়ে গেছে মূর্তি পূজা তারা আরম্ভ করেছে কিন্তু বিংশ শতাব্দীর আধুনিক উন্নত মেধা মনন প্রযুক্তির গর্বে গর্বিত মানুষের কাছে আজকাল এটা স্পষ্ট মুসলমানদের কাছে আর যাই করানো হোক না কেন নামাজ একক তো পড়বে না ঠিক আছে আকাম আকাজ কুকাজ যা আছে সব সে করবে কিন্তু মূর্তিকে একটা আপনি শ্রদ্ধাটাকে দেওয়াতে পারলে ইমান যাবে ইমান কিন্তু আসলে নাই আগের থেকেই নাই কিন্তু তারপর শ্রদ্ধা দিবে না কেন দেবে না ইমান চলে যাবে আর থাকলেই না যাবে ইমান কারণ মানুষের বুদ্ধি মন মগজ বেঁধে একজন মুসলমানের কাছে এখন এটা স্পষ্ট তাই শয়তান তার ল্যাবরেটরিতে এক নতুন পন্থা আবিষ্কারের জন্য লেগে গেল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে কি করা যায় এখন তো এরা বুঝে ফেলেছে যে কাদামাটির মূর্তি এটাকে আর পূজা করা যাবে না এটা অনেক যারা এটাকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে হিন্দুরা সেই হিন্দুদের ভিতরেও যারা একটু আধুনিক মন মানসিকতা সম্পন্ন তারাও আজকাল এটাকে কি করেছে এইটা কোনো কথা না একটা কাদামাটির মানানো মূর্তি এটাকে পূজা করবে এটা হতেই পারে না অনেক অগ্রসর হয়ে সুনীল গঙ্গোপাধ্যায় নামে একজন বিখ্যাত লেখক আছে সে তো বলেই ফেলেছে যে তার নাকি এই যে ইয়ে আছে আপনার দুর্গা এই ধরনের যে মূর্তি আছে যে নগ্ন ছবি এটাকে দেখলে তার নাকি তার ভিতরে কাম ভাবের উত্তেজনা সৃষ্টি হয় বলেন এটা হলো যে মূর্তি পূজা তাদের মাবুদদেরকে দেখে তাদের এই অভিব্যক্তি আসে তাদের ধর্মের লোকদের এই কথা বলার কারণে তার বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে কিছুদিন আগে তো এই কাজ মুসলমানদেরকে দিয়ে করানো যাবে না যার কারণে শয়তান তার ল্যাবরেটরিতে মানব শয়তান এবং তার জিন শয়তানদেরকে নিয়ে বসলো কি করা যায় আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলছেন যে শয়তানের ল্যাবরেটরিতে মানব জাতিকে মুসলমানদেরকে তৌহিদের পথ থেকে বিচ্যুত করার জন্য সর্বশেষ লেটেস্ট যে ভার্সন শিরকের আবিষ্কৃত হয়েছে তার নাম হল জমহুরিয়াত ডেমোক্রেসি বা গণতন্ত্র ডেমোক্রেসি বা গণতন্ত্র আজকের আমাদের সমাজ আমাদের পৃথিবী সেই শয়তানের আবিষ্কৃত ইজম শয়তানের আবিষ্কৃত ট্যাবলেট এর দ্বারাই আজকের আমাদের দেশ এবং পৃথিবী শাসিত হচ্ছে গণতন্ত্র আমরা মুসলিমরা আমরা যারা আমাদেরকে মুসলমান দাবি করি তাদের মুখে আজকাল গণতন্ত্রের নামে ফেনা উঠে যায় গণতন্ত্রের নামে ফেনা উঠে যায় গণতন্ত্র পন্থী নিজেকে প্রমাণ করতে পারলে সে যেন জাতে ওঠে সে যেন জাতে ওঠে কিন্তু একজন মুসলিম হিসেবে এই গণতন্ত্রের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত একজন মুসলিম হিসেবে এই গণতন্ত্রের প্রতি আমাদের কেমন হওয়া উচিত এবং কি কারণে হওয়া উচিত এইটা আমাদের একটু জেনে নেওয়া দরকার অনেকগুলো বিষয় এখানে আছে একটা হলো গণতন্ত্র আদর্শ হিসেবে গণতন্ত্র আদর্শ হিসেবে কি গণতন্ত্র কি একটা মাত্র একটা সরকার পরিবর্তনের ব্যবস্থা নাকি একটা আদর্শ আজকাল এটা প্রতিষ্ঠিত যারা গণতন্ত্রের ধারক বাহক যারা গণতন্ত্রের ধ্বজাধারী যারা গণতন্ত্রের উদ্ভাবক যারা গণতন্ত্রের ফেরিওয়ালা তারা কথা আজ নির্দ্বিধায় বলছে গণতন্ত্র একটা আদর্শ গণতন্ত্র গণতন্ত্র একটা জীবনধারা গণতন্ত্র একটা জীবন বোধ গণতন্ত্র একটি রাষ্ট্র ব্যবস্থা একটি জীবন ব্যবস্থা গণতন্ত্র একটি জীবন ব্যবস্থা কিসের ভিত্তিতে এই গণতন্ত্র মূল জিনিসটি এখানে তারা বলছে majority must be majority must be অর্থাৎ অধিকাংশের রায় এখানে গ্রহণযোগ্য হতেই হবে অধিকাংশের রায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আঘাত আনছেন এই গণতন্ত্রের পায়ে কুঠার আঘাত আনছেন তার কোরআনের বাণী দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সত্য যদি তাদের আহওয়া তাদের হাওয়া তাদের ডিজায়ার তাদের চাহিদা তাদের কামনা বাসনার অনুসারী হতো তাহলে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর ভিতরে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত সত্য কখনো মানুষের কামনা বাসনার অনুসারী হতে পারে না সত্য যেটা সেটা সত্য সত্য কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল হাক্কু মির রব্দিক আল হাক্কু মির রব্দিক সত্য কার পক্ষ থেকে আসে তোমার রবের পক্ষ থেকে আর বলছেন ওলাবিত্তা বা আল হাক্কু আহুয়া আহু সত্য যদি তাদের কামনা বাসনার অনুসারী হতো তাহলে আত্মান জমিনে বিপর্যয় সৃষ্টি হতো আজকের গণতন্ত্রপন্থীরা সত্যকে হ্যাঁ সত্যকে তাদের কামনা বাসনার অনুসারী বানিয়ে নিয়েছে কিনা নিয়েছে কিনা কিভাবে তাদের কাছে সত্যের কোনো মানদণ্ড নেই অধিকাংশ মানুষ যা বলবে তাই সঠিক তাই গ্রহণ করতে হবে এটা হলো তাদের মানদণ্ড আর মুসলমানদের মানদণ্ড হল আল্লাহ যা বলবেন তাই সত্য আল্লাহর রসুল যা বলবেন তাই সত্য সারা পৃথিবীর মানুষ যদি এক পক্ষে থাকে এবং একজন মুসলিম যদি কোরআনের একটি আয়াত তুলে বলে যে এইটা সত্য সারা পৃথিবীর মানুষ তার বিপক্ষে থাকলেও আল্লাহর কোরআনেরটা সত্য ঠিক তবে ঠিক এটা হলো একজন মুসলমানের আকিদা একজন মুসলিমের আকিদা আর গণতন্ত্রপন্থীর আকিদা কি অধিকাংশ মানুষ যা বলবে তাই গ্রহণ করতে হবে অধিকাংশ মানুষ আমেরিকাতে মদ খাওয়া যে একটা খারাপ কাজ এইটার জন্য এটা কি কারো কাছে বলতে হবে এইটার জন্য কারো স্বীকৃতি প্রয়োজন আছে না আমেরিকাও একবার বুঝলো যে না মদ খুব খারাপ জিনিস তারা এটাকে একবার খাওয়া আইন করে বন্ধ করলো কিন্তু কিছুদিন আর কিছুদিন যাওয়ার পরে মদারুদের মন আর সহ্য হলো না মদের নেশায় ডুবে যাওয়ার জন্য তারা বেকুল হয়ে উঠল দেখলো যে সারা দেশের মানুষ আবার মদ খেতে চায় তো তারা আবার মেজরিটির রায়ের ভিত্তিতে তারা আবার মদকে বৈধতা দিয়ে দিল আবার মদকে বৈধতা দিয়ে দিল সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসারী তাদের দেশের লোকেরা পুরুষ পুরুষকে বিয়ে করতে চাইল নওজুবিল্লাহ জালিক পুরুষ পুরুষকে বিয়ে করতে চাইল তারা এর পক্ষে আইন পাশ করে বৈধতা দিয়ে দিল এ হল গণতন্ত্রের নমুনা এ হল গণতন্ত্রের নমুনা আমার দেশ আমাদের দেশ সহ পৃথিবীর অধিকাংশ যে সমস্ত দেশে গণতন্ত্র কায়েম আছে সকল জায়গাতেই এই একই অবস্থা বেশ্যাবৃত্তি চলছে লাইসেন্স দিয়ে চলছে কিনা কিসের ভিত্তিতে অধিকাংশ মানুষ তাদের লোকদেরকে তাদের প্রতিনিধিদেরকে নিযুক্ত করেছে আর এই প্রতিনিধিরা সংসদে বসে বিল পাশ করেছে যে বেশ্যাবৃত্তি এটা থাকা দরকার বলে নাউজুবিল্লা এ হল গণতন্ত্র গণতন্ত্র বলছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন সত্য আল্লাহর তরফ থেকে আসে সুতরাং মুসলমান কখনো এই নীতি কি গ্রহণ করতে পারে কারো কি কোনো সন্দেহ আছে না দ্বিতীয় কথা হলো তারা যে কথাটা বলে মেজরিটি এটাও একটা শুভঙ্করের ফাঁকি এটাও একটা শুভঙ্করের ফাঁকি তিনটি দল তিনটি দল যদি ইলেকশনে দাঁড়ায় এক দল ভোট পেল তিরিশ পার্সেন্ট আরেক দল ভোট পেল তিরিশ পার্সেন্ট আরেক দল ভোট পেল চল্লিশ পার্সেন্ট হ্যাঁ তাহলে ক্ষমতা যাবে কোন দল চল্লিশ পার্সেন্ট বাকি যারা ক্ষমতায় যেতে পারল না তিরিশ আর তিরিশ মিলে কত হলো ষাট ষাট ভাগ লোকের মত উপেক্ষিত হলো তিরিশ চল্লিশ ভাগ লোকের মত গ্রহণযোগ্য হলো এই জিনিস আমাদেরকে গিলাইছে তারা আজকাল অবস্থা আজকাল অবস্থা এমন হয়েছে আর আসার সময় আমার এক বন্ধু বলছিলেন যে নেতা নেত্রীরা তাদের অবস্থা এমন হয়েছে যে যদি তারা ময়লাকে বলে এটা হালুয়া জনগণ বলে এটা হালুয়া খাওয়া আরম্ভ করে ময়লাকে যদি বলে হালুয়া জনগণ বলে এটা হালুয়া আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মানকানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আমা দুনিয়াতে যারা এভাবে অন্ধ হয়ে থাকবে যে নেতা নেত্রীরা যা বলছে তাই অনুসরণ করার জন্য তারা এগিয়ে আসবে ফাউয়াফিল ফিল আখরাতি আমা আখেরাতেও তারা অন্ধ হয়ে উঠবে যাদের কাছে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো মানদণ্ড নেই কোনো মানুষত্ববোধ নেই চিন্তা করেন এটাকে সত্য না মিথ্যা হক না বিহক আমার নেতা বলেছে আমার নেত্রী বলেছে তাহলে ময়লাও হালুয়া হয়ে যাবে ময়লাও হালুয়া হয়ে যাবে খাওয়া আরম্ভ করবে এ হল তাদের মেজরিটি মাসবি বি গণতন্ত্রের আর এক মূলনীতিতে আসছে আপনার সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সব্রেইনটি সব্রেইনটি যাকে ইংরেজিতে বলে সব্রেইনটি বাংলায় আমরা বলে থাকি সার্বভৌমত্ব আরবিতে যাকে বলা হয় মুল্ক ও মালাকুত আল্লাহ রব্বুল আলমী ওর আনে কারিমে বলছেন মহান পবিত্র সেই সত্তা যার হাতে সকল জিনিসের সার্বভৌমত্ব সংরক্ষিত কে ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলমিন সার্বভৌমত্ব কার হাতে আল্লাহর হাতে সারা পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আলো বাতাস নদী নালা সবকিছু কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন অতএব সার্বভৌমত্ব কার হাতে থাকবে আল্লাহর হাতে থাকবে কে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা এটা হলো একজন মুসলমানের আকিদা একজন মুসলমানের আকিদা যে সার্বভৌমত্বের দাবিদার একমাত্র আল্লাহ এই দাবি যদি কেউ অস্বীকার করে সে কি ইসলামের ভিতরে থাকে অস্বীকার করার তো একটা পর্যায়ে গেল এরপরে যদি কেউ দাবি করে সার্বভৌমত্ব আমার তাহলে সে কি হয়ে যায় ফেরাউন হয়ে যায় ফেরাউন হয়ে যায় নট অনলি কাফের ফেরাউন হয়ে যায় তার কারণ সে শুধু আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে নাই সে নিজের জন্য সার্বভৌমত্বকে দাবি করেছে সে আল্লাহর উলুহিয়াতকে আল্লাহর ক্ষমতাকে নিজে দাবি করেছে কেমন যেন সে বলল আমি আল্লাহ বলেন নাউজুবিল্লাহ মক্কার কাফের মুশেকরা কখনো এই দাবি করে নাই মক্কার কাফের মুশ্রিকরা এই অধ্যত্ব কখনো দেখায় নাই তারা সার্বভৌমত্ব দাবি করে নাই তাদেরকে জিজ্ঞেস করা হতো বলো আসমান জমিনের মালিককে বলতো আল্লাহ বলো আরশা আরশা আজমের মালিককে তারা বলতো আল্লাহ বলো বৃষ্টি কে দেয় তারা বলতো আল্লাহ বলো সার্বভৌমত্ব কার তারা বলতো আল্লাহ তারা কখনো এই দাবি করে নাই আধুনিক এই বিশ্বের মানুষেরা শয়তানের ল্যাবরেটরিতে আবিষ্কৃত এই গণতন্ত্রের নামে আজকাল এরা সার্বভৌমত্বের দাবি করছে মানুষেরা আর তারা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করছে কত নির্লজ্জ কত সাংঘর্ষিক কত সেলফ কন্ট্রাডিক্টরি একটা বিষয় যে একজন মানুষ আল্লাহর সার্বভৌমত্ব নিজে দাবি করছে আবার নিজেকে মুসলিম দাবি করছে গণতন্ত্রের সার্বভৌমত্ব কার জনগণের সব দেন বিলংস টু পিপল সার্বভৌমত্ব জনগণের এই সার্বভৌমত্ব আপনার প্রাচীন গ্রিক প্রাচীন গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রে তখন আপনার জনগণের এত সংখ্যা ছিল না জনগণ সংখ্যায় কম ছিল এবং নারীরা এবং দাসরা তারা রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করার অধিকার রাখত না যার কারণে ওই সময়ে আপনার সকল জনগণ একত্রিত হয়ে রাষ্ট্রীয় বিষয় ফাঁসলা করত নগর রাষ্ট্রে তাদের ম্যাক্সিমাম সংখ্যা পাঁচ দশ হাজার এরকম হতো এর বেশি হতো না কিন্তু কালের বিবর্তনে যুগের আবর্তনে যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে গেল তখন তারা এই যে অধিকার এই যে ক্ষমতা এটা চর্চার জন্য তারা একটা পদ্ধতি আবিষ্কার করল যে কি যে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে একজনকে নির্বাচিত করে দিব সে গিয়ে আমাদের তরফ থেকে এই ক্ষমতার চর্চা করবে এটাই হলো ভোটিং সিস্টেম যে ভোটিং সিস্টেমের মাধ্যমে এক এক এলাকা থেকে লোকেরা একজনকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায় সংসদে পাঠায় তারা গিয়ে ওই লোকদের তরফ থেকে কি করে এই ক্ষমতার চর্চা করে তো এখানে এই যে আপনি যে ভর্তি দিলেন অর্থাৎ আপনার সার্বভৌমত্ব ক্ষমতাটা আপনার যে ক্ষমতাটা এটা আপনি আরেকজনের কাছে হস্তান্তর করলেন সে অন বিহাফ অফ ইউ আপনার পক্ষ থেকে এটা চর্চা করবে তো এখানে গণতন্ত্রের জনগণ কি দাবি করেছে সার্বভৌমত্ব দাবি করেছে ইসলাম বলছে সার্বভৌমত্ব কার একমাত্র আল্লাহ গণতন্ত্র বলছে আইন রচনার অধিকার কাদের এই যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠানো হয় আইন রচনা করার অধিকার তাদের আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইনিল হুকু ইল্লাহ বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আল্লাহ আব্দুল আলমিন বলছেন আলা সাবধান লাহুল হক লাহুল আমর সৃষ্টি যার বিধানও চলবে তার সৃষ্টি যার বিধান তার আল্লাহ আব্দুল আলমিন বলছেন আর গণতন্ত্র আমাদেরকে বলছে যে সংবিধান প্রণয়ন করবে জনগণ সংবিধান জনগণের পক্ষ থেকে সাংসদেরা এটা হলো এমন লোকেরা সংবিধান প্রণয়ন করবে যারা যারা নাপাক পানি থেকে সৃষ্টি এমন লোকেরা সংবিধান প্রণয়ন করবে যারা বাথরুমে যায় তাদের প্রস্রাব হয় পায়খানা হয় পেটে ব্যথা হয় পেটের ভিতরে ফাল্লা এক কেজি গু বের হবে এমন লোকেরা নাকি সংবিধান রচনা করবে মানুষের জন্য সংবিধান রচনার জন্য যে জ্ঞান দরকার যে ক্ষমতা দরকার যে পাওয়ার দরকার যে সবৃদ্ধি দরকার এটা কোনো মানুষের পক্ষে রাখা সম্ভব নয় নিরঙ্কুশ ক্ষমতা সবৃদ্ধি নিরঙ্কুশ সার্বভৌমত্ব রাখার মতন ক্ষমতা সত্তা ব্যক্তিত্ব ক্ষমতা অধিকার একমাত্র কার আছে আল্লাহ কোনো মানুষের এই ক্ষমতা নাই আর এই গণতন্ত্র আমাদেরকে বলছে যে সংবিধান প্রণয়ন করবে যারা আমাদের তাদের মতন মানুষেরা কি রাইট আছে তাদের কি অধিকার আছে তাদের যে আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব তা তারা নির্ধারণ করবে তারা কি আমাকে সৃষ্টি করেছে তারা আমাকে রিজিক দেয় তারা আমাকে তৈরি করেছে হ্যাঁ আপনাকে তৈরি করেছে তারা কি অধিকার আছে তাদের কোনো অধিকার নেই অনধিকার চর্চা করছে আর আমরা আপনারা মিলে সেই অনধিকার চর্চা করার জন্য তাদেরকে সিলেক্ট করছি এ হল গণতন্ত্র এরপরে এখানে রয়েছে ভোটিংয়ের পদ্ধতি আমরা অনেকেই শুনে থাকি যে পবিত্র আমানত ভোট পবিত্র আমানত এই কথা আমরা প্রায়ই শুনে থাকি ঠিক আছে ব্যক্তি হিসেবে আপনার রায়টা আপনার যে রায় ব্যক্তি হিসেবে অবশ্যই এটা পবিত্র আমানত নিশ্চিত এটা পবিত্র আমানত যে আপনি যে রায় দিবেন আপনার যে রায় দেওয়ার একটা ক্ষমতা ব্যক্তি হিসেবে আল্লাহ রব্বুল আলমী আপনাকে যে মর্যাদা দিয়েছেন আপনাকে যে জ্ঞান দিয়েছেন আপনাকে যে নলেজ দিয়েছেন আপনাকে যে ক্ষমতা দিয়েছেন আপনাকে যে রাইট দিয়েছেন এটা অবশ্যই আপনার উপর একটা আমানত এখন এই আমানত আল্লাহ তালা কি বলেছেন যে অবশ্যই তোমার আমানত সঠিক জায়গায় অর্পণ করবে যে তার প্রাপ্য যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে সেই যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে যারা সুদকে বৈধতা দেয় যারা মদকে বৈধতা দেয় যারা ব্যবিচারকে বৈধতা দেয় যারা ব্যাহাপনাকে বৈধতা দেয় যারা শীতকে প্রতিষ্ঠিত করে এরাই কি সেই ব্যক্তি এরাই কি সেই কর্তৃপক্ষ যারা আপনার আল্লাহর দেওয়া আমানতকে পাওয়ার দাবি রাখে হ্যাঁ অথচ এই কথাটি আমাদেরকে আমাদেরকে বারবার বলা হয় ভোট পবিত্র আমানত এবং এইটা দিতে বলা হয় ওই লোকদেরকে যারা এই আকাজ কুকাজগুলো তারা করে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মিনহা যে আল্লাহ আব্দুল আলমিন বলছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পক্ষে সুপারিশ করবে এই ভালো কাজের সবের একটা অংশ সে পাবে আর যে কোনো খারাপ কাজের পক্ষে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা সে ওই যত খারাপ কাজ সংগঠিত হবে তার রায় নিয়ে তার একটা অংশ সে পাবে সুতরাং যারা এমন ব্যক্তিদেরকে ভোট দিবে তাদের অধীনে যত লোক লাইসেন্স নিয়ে ব্যবিচার করেছে প্রত্যেক ব্যবিচারের গুণ আপনার আমল নামায় জমা হবে যত ঢোক মদ গেলা হয়েছে তত ঢোক মদের গুণা আপনার আমল নামায় হবে যত সুদ লেনদেন হয়েছে সকল সুদের গুণা আপনার আমল নামায় লেনদেন হবে যদি এই কাজ সম্পাদনকারীদের পক্ষে আপনার রায় যায় আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন এখানে আমার কোনো কথা নেই কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই অর্থনৈতিক কোনো দ্বন্দ্ব নেই আর কারোর প্রতি আমার কোনো আক্রোশ নেই আমি আপনাদেরকে সত্য কথা বলছি কোরআনের কথা বলছি যে ইমান আনার সে ইমান আনতে পারে যে কুফুরি করার সে কুফুরি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তার রসুলকেও বলে দিয়েছেন আলাই হিন্দি মুসাইতে তুমি দারোগা নও আমিও দারোগা নই আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যে সত্য আমরা খতিবগিরির বিনিময় ইমামতির বিনিময় আল্লাহর মেহরবানিতে দিন বিক্রি করি নাই আমাদের তাই আপনাদেরকে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদেরকে হক পৌঁছে যদি আমরা না দিই তখন তেয়ামতের দিন আপনাদের আপনারাই আমাদেরকে এই দোষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের নামে বিচার দাবি করবেন যে এই লোকগুলো আমাদের সামনে মসজিদে বসে বসে কথা বলতো এই কথাগুলো তো বলতো না সুতরাং এই যে গণতন্ত্র আমাদের মাঝে প্রতিষ্ঠিত আছে এ ব্যাপারে আমরা এখনো সতর্ক হই নিজের বিবেককে খাটাই কোরআনের কাছে আসি আল্লাহ রসুলের কথার কাছে আসি যে দেখি আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন এবং আমি কাকে আমার ইমাম বানিয়েছি আমি কাকে আমার নেতা বানিয়েছি কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক জাতিকে প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাকে সহ ডাকবেন তাদের নেতাকে সহ ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের কথা তুলে ধরে বলছেন তেয়ামতের দিন দুনিয়াতে যেমন ফেরাউন কি ছিল লিডার ছিল নেতা ছিল তেয়ামতের দিনে সে নেতা থাকবে ইয়াকুমু কিয়ামা দিন সে তার জাতিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে তাদেরকে জাহান নামে পৌঁছে দেবে এগিয়ে নিয়ে কোথায় পৌঁছে দেবে জাহান নামে পৌঁছে দেবে আল্লাহ তালা বলছেন ইয়াউমা স্মরণ করো সেই দিনের কথা ইমামিহিম যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে প্রত্যেক জাতিকে আমি তাদেরকে তাদের ইমাম সহ ডাকবো নেতা সহ ডাকব আপনি কাকে আপনার নেতা বানালেন আপনি কাকে আপনার নেতা বানালেন কার পিছনে এত্তেদা করলেন কার কথায় আপনি ময়লাকেও হালুয়া বলে খেলেন একটু চিন্তা করে দেখেন কেয়ামতের দিন এরাই কিন্তু আপনার সামনে থাকবে কিন্তু তখন কিন্তু তখন কি হবে পার করবে এরা আল্লাহ রব্বুল আলমিন খুব সুন্দর করে কেয়ামতের দিন এই নেতা নেত্রী এবং তাদের অনুসারীদের ঝগড়ার চিত্র ওর কারিমে খুব সুন্দর করে তুলে ধরেছেন খুব সুন্দর করে কিভাবে সুরা সাবার বত্রিশ তেত্রিশ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 ছিলি পাপিষ্ট ছিলি আমার পিছনে ঘুরিস না অস্বীকার করবে আপনার এই দাবি হ্যাঁ বলবে নেতার অনুসারীরা নেতাদেরকে বলবে ইন্না কুন্না লকুম তাবান দেখো দুনিয়াতে তো আমরা তোমাদের অনুসারী ছিলাম কোরআনের আয়াত আমি বানিয়ে বলছি না কোরআনের আয়াত বলবে ইন্না কুন্না তাবান আমরা তো দুনিয়াতে তোমাদেরই অনুসারী ছিলাম কত মিছিল করেছি কত মিটিং করেছি কত হাঁটুর ছাল গেছে পিস জ্বালাই রাস্তার উপরে কত রক্ত গেছে তোমাদের জন্য আমরা তো তোমাদের অনুসারী ছিলাম ফাহাল আন্তুমুগনুনা আন্না নাসিবাম মিনান্নার আজকের জাহান্নামের শাস্তি থেকে একটু কমিয়ে দিতে পারো নাকি ওরা তখন বলবে কি আর করব ইন্না কুল্লুন ফিয়া আমরা তো সবাই আজকে জাহান নামে কি করব বলো ইন্নাল্লাহ হাকামা এবার আল্লাহ তো তার বান্দাদের মাঝে ফায়সলা করে দিতেন আজকের তুমিও জাহান নামে আমিও জাহান নামে কি করব বলো কিছুই তো করার নেই সুতরাং এখনো সতর্ক হন আপনি কাকে আপনার নেতা বানিয়েছেন কাকে আপনার ইমাম বানিয়েছেন কার পিছনে আপনি ইত্তেদা করেছেন কোন আদর্শ আপনি গ্রহণ করেছেন এখনো সময় আছে এখনো সময় আছে আসুন আমরা সকলে সতর্ক হই আমরা সকলে সতর্ক হই আমরা শির্কের পক্ষে বর্জন করি গণতন্ত্রের পক্ষে বর্জন করি আল্লাহর পক্ষে তৌফিদের পক্ষে গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে তৌফিদের পক্ষে বোঝার মানার উপলব্ধি করার এবং অনুসরণ করার তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله نستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين